Hmm. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ইন আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ আল্লাহ আলহি ওসহাবি ওমানওয়ালা আম্মাবাদ মহান আল্লাহ সুবহানুমাতালা শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে সোনালী শিশুর মতো একটি চমৎকার অনুষ্ঠান আপনাদের সামনে উপহার দেওয়ার তৌফিক দান করেছেন লাখো কোটি দরুদুসালাম হত মোহাম্মদ রসুল্লাহ সাল আলিয়ামের জন্য যিনি সোনালী শিশু গঠনে আমাদের কী কর্মপদ্ধতি হওয়া দরকার তিনি আমাদেরকে দেখিয়েছেন প্রিয় দর্শক আমরা আলোচনা করছিলাম আমাদের শিশুরা কিভাবে পিতামাতার প্রতি অনুগত শিশু হিসাবে গঠিত হবে তারা বেড়ে উঠবে সে আলোচনা এটি এই আলোচনা কিন্তু সামগ্রিকভাবে সন্তানদের জন্য প্রযোজ্য এবং পিতামাতার জন্য এই যারা আমরা এখন পিতামাতা আছি তাদের জন্যে অথবা যারা এখন আমরা যুবক বয়সে আছি পিতাও নই আবার ওই রকম ছোট শিশুও নই যাদেরকে এভাবে লালন পালন করতে হবে তাদের জন্য কারণ আমরা এখন শিশু না হলে আমরা শিশু কাল মাত্র পেরিয়ে এসেছি অথবা আমরা কিছুদিন পরে শিশুর বাবা বা মায়ে পরিণত হবো এই জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমরা অনেকগুলো মৌলিক বিষয় নিয়ে আলোচনা করব আলোচনা করব যে পিতামাতাকে সংস্পর্শ দেয়া সাহচর্য দেয়া শুধুমাত্র কিছু টাকা পয়সা ভিক্ষুকের মতো কিছু টাকা পয়সা পিতামাতাকে দিয়ে দিলাম এটি কিন্তু তাদের প্রতি আনুগত্য করা অনুগত থাকা অনুকম্পা করা এহসান করা সদ্ব্যবহার করা এর অর্থ নয় দু নম্বরে খুব গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে যে মায়ের আনুগত্য করতে হবে বাবার এর উপরে অথবা বাবা মা এর আনুগত্যের মধ্যে যদি কোনো কনফ্লিক্ট দেখা দেয় তাহলে সেখানে একটা কনসিলিয়েশনের ব্যবস্থা করতে হবে আমাদেরকে সেই খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আমরা আলোচনা করব তৃতীয়ত যে বিষয়টি আমরা আলোচনা করার চেষ্টা করব তা হচ্ছে যে আমাদের সম্পদ আমাদের যেরকম অধিকার আমাদের পিতামাতাদের উপর রয়েছে তেমনিভাবে আমাদের সম্পদের উপর কিন্তু আমাদের পিতামাতার অধিকার রয়েছে আমাদের উপর যেমন অধিকার রয়েছে আমাদের সন্তান আমরা তাদের সন্তান হিসেবে তেমনি এইভাবে আমাদের সম্পত্তি গুলোর উপরেও কিন্তু তাদের অধিকার রয়েছে পরিপূর্ণ মাত্রায় পরিপূর্ণভাবে আমরা সে আলোচনা করব আপনাদের সামনে এবং আলোচনা করব যদি আমরা সময় পাই তাহলে পিতা মাতার তাদের যে কোনো সমস্যা দূরীকরণের জন্য আমাদের অর্থ অবশ্যই বাধ্যতামূলকভাবে আমাদেরকে ব্যয় করতে হবে চারটি বিষয় নিয়ে আমরা ইনশাল্লাহ আজকে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব প্রথমত যে বিষয়টি আমরা বলতে চাচ্ছি তা হচ্ছে যে পিতা মাতাকে সাহচর্য দিতে হবে প্রিয় দর্শক আমরা আপনাদেরকে যে কথা বললাম যে দুর্ভাগ্যবশত আমরা মনে করি যে পিতা মাতাকে কিছু টাকা পয়সা দিয়ে দেয়া তাদের জন্য একজন কাজের লোক রেখে দেয়া অথবা গ্রামের কিছু লোকের অথবা অন্যান্য লোকজনকে তাদের দেখাশোনা করার জন্য তাদের কাছে রেখে দিয়ে তারপরে আমরা মনে করছি যে আমরা তো দায়িত্ব পালন করছি কিছু টাকা তো তাদেরকে দিচ্ছি মনে রাখতে হবে পিতামাতাকে দেয়া কোনো ভিক্ষার বৃত্তির বিষয় নয় যে অন্য ভিক্ষুককে যেরকম আমরা কিছু টাকা দিয়ে দিলাম তারপরে we don't take care of them আমরা তাদের আর কোনো খোঁজ খবর নেই না the parent should not be treated like this that we give them some money at the end of the month or sometimes Uh, uh, in between the months or at the end of the year তারপরে we don't take care of them we don't take even any any information of them এটা কোনো এহসান অথবা তাদের সাথে সদ আচরণ সদ ব্যবহার এর কোনো সংজ্ঞা নয় আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ সুবহান ওয়াতালা এবং তার রাসুল ওয়াসোয়াহেব যেমন আল্লাহ সুবহান কোরআনে বলেছেন ওয়াসোয়াহেব হুমা তাদের সংস্পর্শে থাকো ফিদ দুনিয়া মা আরুফা উত্তমভাবে উত্তমভাবে তাদেরকে সাহচর্য প্রদান করো অতএব এখানে সাহচর্য শব্দটা সোহবাত শব্দটা very important strategically it is very very important এক ব্যক্তি রাসুল্লাহ সাল্লামের কাছে আসলেন এটি বোখারি এবং মুসলিম হাদিস আবহারি আল্লাহ বর্ণনা করছেন এবং বলেন ইয়া রাসুল্লাহ মান আহাকুন্নাস বেহসনি সোহবাতি আমার সোহবাত আমার সাহচর্য পাওয়ার সর্বোত্তম সাহচর্য পাওয়ার অধিকার সবচেয়ে বেশি কার সুবহান আল্লাহ বিহামদি দেখুন প্রশ্নটি হচ্ছে আমার সর্বোত্তম সাহচর্য পাওয়ার আমার কাছে সবচেয়ে ভালো আচরণ পাওয়ার প্রশ্ন নয় কিন্তু শুধুমাত্র শুধুমাত্র এই আমার টাকা আমি কাকে দেব আমি কার বিপদ দূর করবো that is not the only question the question is that who should get the best of my companionship রাসুল্লাহ সাল্লাম বললেন উম্মুক তোমার মা সুম্মামান তারপর কে উম্মুক তোমার মা সুম্মামান তারপর কে উম্মুক তোমার মা সুম্মামান কলা আবুক চার নম্বর তিনি বলেন বাবা অর্থাৎ সর্বোত্তম সাহচর্য দেয়া সাহচর্য মানে কি তার সঙ্গে থাকা সাহচর্য মানে হচ্ছে তার সংস্পর্শে থাকা সাহচর্য মানে হচ্ছে তার সাথে সময় ব্যয় করা তার সাথে উঠা বসা করা তার সাথে বেড়াতে যাওয়া তার সাথে একসাথে খাওয়া তার সাথে একসাথে শোয়া তার সাথে একই জায়গায় থাকা এটার মানে হচ্ছে সাহচর্য অতএব এই সাহচর্য এর অর্থ আল্লাহ রসুল সাল আলী আসলাম বলেছেন অন্য একটি বর্ণায় সেই তিনি বললেন মান আহাকু বিহসনি সোহবাতি قال উম্মুকা সুম্মা উম্মুকা সুম্মা উম্মুকা সুম্মা আবুকা সুম্মা আদনাকা যে তোমার মা তোমার মা তোমার মা তোমার বাবা এরপর এরপর এরপর এরপর যারা অতি নিকটবর্তী তারপর যারা নিকটবর্তী তারপর যারা নিকটবর্তী তাদেরকে তুমি সাহচর্য প্রদান করবে অতএব মাকে যদি বছরে এক গোটা বছরে প্রতিদিনই সাহচর্য দেওয়া লাগে তাহলে হতে পারে যেমন ভাই বোনদেরকে হয়তো বা বছরে কিছুদিন তাদেরকে সাহচর্য দেওয়া এটি this is the spirit of Islam এটি হচ্ছে ইসলামের স্পিরিট প্রিয় দর্শক এটি প্রথম পয়েন্ট আজকের দ্বিতীয় যে পয়েন্টটি তা হচ্ছে পিতার উপর মাকে প্রাধান্য দেয়া আর সাধারণত পিতা এবং মা মাতা দুজনের প্রতি আমাদের যে দায়িত্বশীলতা দুজনের প্রতি আমাদের যে আনুগত্য এবং এহসান প্রদর্শন এটিকে সমান্তরালে রাখা যাতে কাউকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না বা অসম্মানিত করা কোনো বিষয় না থাকে যদিও আমরা আগের যেই হাদিসগুলো বর্ণনা করেছি ইতিমধ্যে এবং কোরআনে যে আয়তি আল্লাহ সুফান্ত বলেছেন যে মায়েরা পিতাদের তুলনায় তিন গুণ বেশি কষ্ট করেন এবং আল্লাহ সুবহানত বলেছেন কোরআনে সুরা লোকমানে একত্রিশ তম আয়াতে আল্লাহ সুবহানুয়াতালা তিনি কথা স্পষ্ট করে বলেছেন ওয়াসাইন আল ইনসানা বিওয়ালিদাই আমরা মানুষকে নির্দেশ দিয়েছি তাদের বাবা মায়ের প্রতি ভালো আচরণ করার জন্য হামালাথু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন তার মা তাকে কষ্টের উপর কষ্টে তাকে ধারণ করেছে কষ্টের উপর কষ্ট দুটো একটি হচ্ছে তাকে যখন পেটে ধারণ করেছে তখন যখন তাকে প্রসব করেছে তখন এ দুটো এবং ওয়াফে সোয়ালুহুফি আমাইন এবং তাকে দুধ পান করিয়েছে দু বছর আনিস করলি ওয়ালি ওয়ালিদাইক যে তুমি তোমরা আমার কৃতজ্ঞতা পোষণ করো এবং তোমাদের মাতার কৃতজ্ঞতা পোষণ করবো ইলাইয়াল মাসির আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে প্রিয় দর্শক এখানে দেখুন তিন ভাইয়ের মায়ের কথা আল্লাহ সুবাহানুয়াতালা বলেছেন রসুল্লাহ সাল আলী আসসালামও ঠিক তিনবার মায়ের কথা বলেছেন এই হাদিসের ব্যাখ্যায় আমরা এখানে তাহলে যে বিষয়টি দেখতে পাই সেটা যেমন কুরতুবি রহমুল্লাহ তিনি বলছেন আন্নাল উম্মা তাস্তাহিকু আল হুজ্জাল আল হিজ্জাল আউফার মিন বিরি ওয়া তাতাকাদ্দামু ফি যালিকা আলা হাক্কিল আবি ইনদাল মুজাহামা যে মা তিনবার বেশি হক পাবে আর যদি কখনো পিতা এবং মাতার অধিকারের প্রশ্ন যদি কোনো সংঘর্ষে বেড়ে যায় তাহলে মাকে প্রাধান্য দিতে হবে এটি এখানে আমরা এই জায়গায় দেখছি কিন্তু বিষয়টা কেমন শোনা যায় বাবা এর করা মায়ের আনুগত্য না বাবা এর আনুগত্যের উপর মায়ের আনুগত্য প্রদান করা এরকম এটা কি কনফ্লিক্টিং সিচুয়েশন ন আসলে কনফ্লিক্টিং সিচুয়েশন না সিচুয়েশনটা হলো যে এর মধ্যে একটা কনসিলিয়েশন মানে সমঝোতা করতে হবে সমন্বয় করতে হবে তবে মায়ের প্রতি আমাদের লেনিয়েন্স দেখছি মায়ের প্রতি কম্পেশন মায়ের প্রতি অনুগ্রহ অনুকম্পা দয়ার দৃষ্টি মায়ের প্রতি ভালোবাসার দৃষ্টি এটা যাতে কোনোভাবেই কোনো অবস্থায় যাতে কম্প্রোমাইজ না হয়ে যায় এই জন্যে ইমাম মালিক রাহেমুল্লাহ তিনি ইবনে বাত্তল থেকে তিনি একটি ঘটনা ইমাম মালিকের একটি ঘটনা বর্ণনা আছে যে সুইলা মালিকুন ইমাম মালিক একবার প্রশ্ন করা হলো বানি আবি ফেমানা আতনি উম্মি আমার মা আমার বাবা আমার কাছ থেকে একটি জিনিস চেয়েছেন আমাকে একটি কাজ করতে বলেছেন কিন্তু আমার মা সেটি নিষেধ করেছেন এবং আমার মা সেটি করতে আমাকে অনুমতি দেননি কলা তখন তিনি বলেন আত আবাকা তুমি তোমার বাবার অনুগত করো অনুগত করো ওয়ালা তাও সি উম্মাক তবে তোমার মায়ের অবাধ্য হইও না বাবার আনুগত্য করো তবে মায়ের অবাধ্য হইও না ইমাম ইবনে বাত্তাল রাহিমুল্লাহ তিনি এই ঘটনাটি বর্ণনা করতে গিয়ে তিনি বলছেন হাযা ইয়াদুল্লু আলা আন্নাহু ইয়ারা আন্না বিরহুমা সাওয়া কামা ক্বালা ওয়া লাইসাত দালালাতু আলা যালিকা বিওয়াদিহাতিন তিনি বলছেন যে আসলে ইমাম মালিক ইবনে আনাস রাহিমাহুল্লাহ তার মতে পিতামাতার উভয়ের আনুগত্য করা এটি সমান পর্যায়ের কাজ এটি সমান গুরুত্বপূর্ণ যাই হোক আমরা আসলে এখানে কার গুরুত্ব বেশি কার গুরুত্ব কম সে আমরা আলোচনা করতে চাচ্ছি না তা এখানে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাম যেহেতু মায়ের কথা তিনবার বলেছেন অতএব মায়ের প্রতি এহসান প্রদর্শনটা যেতে একটু বেশি থাকে দুটো কারণে একটি হচ্ছে মা তিনি অনেক কষ্ট করেছেন দু নম্বর হচ্ছে মা তিনি একটু দুর্বল তুলনামূলক তিনি একটু দুর্বল বাবা তো হতে অন্য কোথাও গিয়ে অন্য কোনোভাবে জীবনযাপন করতে পারবেন কিন্তু মায়ের তো সেটি সম্ভব নয় এই জন্যে মায়ের প্রতি বেশি আমাদেরকে দায়িত্ব পালন করতে হয় প্রিয় দর্শক আমরা যদি আরেকটি হাদিসের দিকে তাকাই সে হাদিসটা হচ্ছে আবু রিম আহ তিনি বর্ণনা করছেন যে তুই ইলা রাসুল্লাহ সাল্লাহু ইয়াকুল আমি একবার রাসুলের কাছে গেলাম এবং তাকে আমি বলতে শুনলাম যে উম্মাক ওয়া আবাকা সুম্মা উখতাক ওয়া আখাকা সুম্মা আদনাকা ওয়া আদনাক যে তুমি তোমার মায়ের প্রতি অনুগত অনুগত থাকবে তারপরে তোমার বাবার প্রতি তুমি তোমার ভালো আচরণ করবে তারপরে তোমার বোনের প্রতি তারপরে তোমার ভাইয়ের প্রতি তারপরে তোমার নিকটবর্তী যারা আছে ধারাবাহিকভাবে এখানে দেখুন মায়েদেরকে বা বোনদেরকে নারীদেরকে প্রাধান্য দেওয়া যায় প্রথমত বলে তোমার মা তারপরে বাবা তারপরে তোমার বোন তারপরে তোমার ভাই এদের কারণ ওই যে আমি এর আগে যে কথা বললাম যেহেতু একটু দুর্বল অতএব তাদের প্রতি আচরণ যাতে কোনোভাবে কঠোর না হয়ে যায় প্রিয় দর্শক এরপর আমরা আয়সারদি আল্লাহ তার একটি হাদিস বর্ণনা করছি রাসুল্লাহ সাল আলী আসালামকে প্রশ্ন করার এখানে যদি এখন ধরেন সবার তো বাবা মা যেমন নারীদের একটি প্রশ্ন থাকে অনেকে প্রশ্ন করতে পারেন যে আমি তাহলে কার প্রতি বেশি অনুগত থাকবো বা আমার অনুগত আনুগত্য আমার এহসান এটি কার প্রতি হবে আমার বাবা মার প্রতি নাকি আমার তো স্বামী আছে আমি তো আবার আরেকজনের উপর দায়িত্বশীলা সেক্ষেত্রে আমার কি হবে রাসুসলামকে এরকম একটি প্রশ্ন আয়সারদি আল্লাহ তালাহানে তিনি করেছেন এবং ইমাম আহমদ এবং আন্নাসাই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম হা কেম তিনি এটিকে সৈহাদিস হিসেবে বর্ণনা করেছেন যে রসুল ইসলামকে আমি প্রশ্ন করলাম আইউন্নাসি আজম হাকমান আল মারা নারীর উপর সবচেয়ে বেশি অধিকার কার নারীর উপর সবচেয়ে বেশি অধিকার কার রাসুল্লাহ সাল্লাহাম বলেন ওয়াজাউজাহা যে তার স্বামীর তারপরে তিনি বলেন ফায়লার রাজুলে তাহলে পুরুষের উপর সবচেয়ে বেশি অধিকার কার রাসুলাম বলেন ফা উম উম্মুহু তার মায়ের অর্থাৎ মা এবং বাবা অর্থাৎ পুরুষ এবং নারী দুজনকেই কিন্তু এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে স্বামী তারা স্ত্রীদের উপর অনেক বেশি হকদার আবার মায়েরা সকল পুরুষের উপর অনেক বেশি হকদার এই জন্যে এইগুলোকে আমাদের এই স্পিরিট নিয়ে মূলত আমাদেরকে বুঝতে হবে যাতে কোনো কনফ্লিক্ট বা আমাদের বোধগম্যতে যাতে কোনো জটিলতা তৈরি না হয় তারপরে আমরা বলেছিলাম যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব তা হচ্ছে যে আমরা এবং আমাদের সম্পদ সব কিছুর মালিকানা কিন্তু আমাদের পিতামাতার সব কিছুর মালিকানা আমাদের পিতামাতার অর্থাৎ আমার আমাকে যেমন আমার বাবা আমার মা যে কোনো কাজে ব্যবহার করতে পারেন এবং যে কোনো ক্ষেত্রে নির্দেশ দিতে পারেন এবং সেগুলো অনুগত সেগুলো আনুগত্য করা আমাদের জন্য দায়িত্ব আমাদের জন্য সেগুলো বাধ্যতামূলক ঠিক তেমনিভাবে আমাদের সম্পদগুলো তাদের প্রয়োজনে ব্যবহার করা এটি আমাদের জন্য বাধ্যতামূলক ইমাম মালিক রাহেমুল্লাহ আবু দাউদ রাহেমুল্লাহ ইবনে মাজ রাহেমুল্লাহ আবদুল্লাহ ইবনে আমর ইবনে হাসরদি আল্লাহ তালাহ থেকে একটি হাদিস বর্ণনা করছেন তারা বলছেন যে আন্না রাসুল আল্লাহ সাল্লাম আতাহুর রাজুল এক ব্যক্তি রাসুল আসলামের কাছে আসলেন ফকল এবং বললেন ইয়া রাসুল্লাহ হে আল্লাহ রসুল ইন্নালি মালান ওয়া ওয়ালাদা আমার সন্তানও আছে এবং আমার সম্পদও আছে ওয়া ইন্না আবি ইয়াজতাহু মালি আমার পিতা আমার সম্পদগুলো ব্যবহার করতে চায় ফাকল আনতা ওয়া মালুকা লিআবিক রাসূল তখন বললেন তুমি এবং তোমার মাল সবকিছুরই তো মালিক তোমার বাবা তুমি এবং তোমার সম্পদ সবকিছুরই মালিক তোমার বাবা ইন্নাউলাদিন বলেছেন তোমাদের সন্তানরা তোমাদের সর্বোত্তম আর্নিং সর্বোত্তম উপার্জন তোমাদের সন্তানরা তোমাদের সর্বোত্তম উপার্জন ফাকুলুমিন কাসেবি আউলাদিকুম অতএব তোমরা সন্তুষ্ট চিত্তে তোমাদের সন্তানদের উপার্জন থেকে খাও তোমাদের নিজেদের উপার্জন যেমনিভাবে তোমাদের জন্য উত্তম তোমাদের সন্তানদের উপার্জন তোমাদের জন্য উত্তম কারণ তোমাদের সন্তানরা তো তোমাদেরই উপার্জন তোমরাই তাদেরকে লালন করেছো তোমরাই তাদেরকে জন্ম দিয়েছো তোমরাই তাদের বিরুদ্ধে পেছনে ইনভেস্টমেন্ট করেছো তাদেরকে বড় করেছো তাদেরকে শিক্ষা দীক্ষা দিয়েছো অতএব তাদেরকে এই যে ইনকাম তারা করছে এই অবস্থায় তোমরাই তাদেরকে নিয়ে এসেছো অতএব you and your properties all of all of this are the properties of your parents এটি আল্লাহ রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম স্পষ্ট করে বলছেন ইমাম আবু হানিফা রহমুল্লাহ তার মুসনাদে আয়সারাদি আল্লাহ তালা আনহা থেকে একটি হাদিস বর্ণনা করেছেন রসুলাম বলেছেন ইন্না আউলাদ মিন কাসবিকুম যে তোমাদের সন্তানরা তোমাদের উপার্জনের অংশ ওয়াহিবাতুল্লাহ ইলাকুম এবং আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য একটি অনুদান তারা ইয়াহাবু লিমাই ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমাই ইয়াশাউ যুকুর আল্লাহ সুবহানাহু যাকে তিনি চান তাকে তিনি কন্যা সন্তান অনুদান হিসেবে প্রদান করেন যাকে তিনি চান পুরুষ সন্তান ছেলে সন্তান তিনি দান হিসেবে অনুদান হিসেবে প্রদান করে থাকেন তাহলে এগুলো আল্লাহর দান আল্লাহর পক্ষ থেকে দান এবং আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এগুলো উপার্জন তোমাদের সন্তানরা অতএব প্রদর্শক আমাদের সন্তানরা কিন্তু আমাদেরই উপার্জন আমাদের সন্তানদের সকল সম্পদেরও উপার্জন কিন্তু অথবা আমরা যারা বাবা মা আমাদের সম্পদের এবং আমাদের মালিক যেরকম আমাদের পিতামাতা ঠিক আমরাও আমরাও আমাদের সন্তানদের এবং আমাদের সন্তানদের সম্পদের আমরাও কিন্তু অধিকারী উত্তরাধিকারী রাসুল্লাহ সাল আলী আসসালাম এই জন্য বলেছেন ইভেন পিতা মাতা আপনারা জানেন যে কেউ যদি কাউকে কোনো কিছু দান করে তাহলে সেই দান কিন্তু ফিরিয়ে নিয়ে আসার তার কোনো সুযোগ থাকে না ই with the exception for the parents আল্লাহ সুফানুমাত আলা বাবা মায়ের জন্য শুধুমাত্র এটি এক্সেপশন এটি শুধু তিনি একটি ব্যতিক্রম ঘটালেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন ইমাম তিরমিজ রহমুল্লাহ ইবনে অমরদুল্লাহ আল্লাহ থেকে হাদিসটি বর্ণনা করছেন যে আন্না নবী সাল্লাহ সাল্লাম قال لا يحل لأحد أن يعطي عطية فيرجع فيها إلا الوالد لولده যে একজন ব্যক্তি কাউকে কোনো জিনিস দান করার পর সেই দান আবার ফিরিয়ে নিয়ে আসা তার জন্য জায়েজ নেই ইল্লাল ওয়ালিদ লিওয়ালিদ তবে বাবা বা মা যদি সন্তানকে কোনো কিছু দান করেন তাহলে তিনি সেটি ফিরে নিয়ে আসতে পারবেন যদি বাবা মা সন্তান কিছু দান করেন দেখুন অন্যের জন্য যেটা আল্লাহ ইয়াহিল্লু জায়েজ নেই অবৈধ সেটি কিন্তু পিতা মাতার জন্য আল্লাহ মাতালা বৈধ করে দিয়েছেন এবং এই জন্যে অন্য হাদিসে সে আব্বাস রাদি আল্লাহ তালাহু ইবনে আব্বাস রদি আল্লাহ তালাহু থেকে হাদিসটি বর্ণিত এবং এই হাদিসটি ইমাম তিরমিজি নাসা ইবনে মাজা বাই হাকি আবু দাউদ সকলে বর্ণনা করেছেন যে রাসুল্লাহ বলেছেন ওয়ালা ইয়াহিল্লু রে রাজুলিন আই আতিয়াতান আও ইয়াহাবা হিবাতান সুম্মা ইয়ারজি' ফিহা ইল্লা الوالد فيما يعطي ولده ومثل الذي يعطي العطية ثم يرجع فيها كمثل الكلب يأكل فإذا شبع قاء ثم يعود في قيئه إنا لله وإنا إلى রাজিউন রাসূলুল্লাহ বলেছেন কোন একজন ব্যক্তি যদি কাউকে কোনো কিছু দান করে অথবা কাউকে কোনো গিফট প্রদান করে তারপর সে তার সেই দান ফিরিয়ে নেয়া বা গিফট ফিরিয়ে নেয় তার জন্য বৈধ নেই তবে পিতা যদি তার সন্তানকে কিছু দেয় তাহলে তিনি ফিরিয়ে নিতে পারবেন আর যে ব্যক্তি কোনো কিছু দান করে কোনো গিফট কাউকে প্রদান করে তারপর সেটি আবার ফিরিয়ে নিয়ে যায় সে হচ্ছে ওই কুকুরের মতো যে কুকুর খায় তারপরে সে বমি করে অতপর কুকুর যখন তার উদয় পূর্তি হয় তার যখন প্যাট ভরে যায় তখন সে বমি করে আবার কিছুক্ষণ পর ওই বমি আবার সে নিজেই খায় নাউজবিল্লা খুবই একটি বাজে অবস্থা এই রকম একজন ব্যক্তির অবস্থাটা হচ্ছে ওই কুকুরের মতো যে ব্যক্তি কোনো কিছু দেওয়ার পর দান করার পর অথবা গিফট করার পর সে সেটি আবার ফিরিয়ে নিয়ে যায় তো আমরা তাহলে প্রিয় দর্শক এই যে লম্বা যে আলোচনাটি আমরা করলাম এই লম্বা আলোচনাতে আমরা বুঝতে পারলাম যে আমাদের পিতামাতার প্রতি আমাদের করণীয় কি আজকের সর্বশেষ যে বিষয়টি আপনাদের সামনে সংক্ষেপে আলোচনা করতে চাই তা হচ্ছে যে পিতামাতার যদি কোনো দায় দানা থাকে তাহলে সেই দানা আমাদের অর্থ দিয়ে যদি পিতামাতা কোনো অর্থ না রেখে যায় তাহলে আমাদের অর্থ দিয়ে কিন্তু সেটি পরিশোধ করতে হবে মনে রাখতে হবে পিতামাতা যদি এই কারণে এই কারণে হতে পারে যে তাদের আল্লাহর কাছে তাদের ঠেকে যেতে হতে পারে তাদের জন্য কারণ বলেছেন যে একজন ইমানদারের কোনো ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত তার আত্মাটি ঝুলন্ত অবস্থায় থাকে ঋণের সাথে ঝুলন্ত অবস্থায় থাকে অথবা আনটিল আনলেস দ্য ডেপ্ট is paid on behalf of him or her অতএব এটি প্রদান করে দেয়া আমাদের জন্য দায়িত্ব আমরা জাহিলি যুগে যেটি দেখতাম সেটি হচ্ছে যে রাসুল্লাহ সাল্লাহ আলসালাম বলেছেন কোনো একজন ব্যক্তি তার পিতা বা মাতা কেউ কৃত দাস বা দাসী হিসেবে থাকবে এটি হতে পারে না সেই ব্যক্তি তার নিজের সম্পদ ব্যয় করে তার পিতা মাতার দাসত্ব থেকে তাদেরকে মুক্ত করবেন দাসত্ব থেকে তাদেরকে দাসত্বের শেকল থেকে তাদেরকে তারা মুক্ত করবেন এটি হচ্ছে রাসুল আসলাম সেই জাহেলি যুগের বা তৎকালীন যুগের কথা বলেছেন কিন্তু আধুনিক যুগে আমাদের এই বর্তমান যুগে আমরা দেখি যে পিতামাতার কার যদি কোনো লোন হয় সেটি পার্সোনাল লোন হোক সেটা ব্যাংক লোন হোক সেটি ব্যক্তিগত লোন অথবা ব্যাংকের লোন হোক না কেন যদি এরকম হয় তাহলে পিতামাতা যদি সেগুলো প্রদান করার মতো কোনো অবস্থা না থাকে যে কোনো কারণে হোক না কেন তাহলে অবশ্যই সন্তানদের দায়িত্ব হচ্ছে নিজেদের সম্পদ থেকে পিতামাতার এই যে অর্থনৈতিক ঋণগ্রস্ততা রয়েছে এই ঋণগ্রস্ততা থেকে তাদেরকে মুক্তি দেয়া এই ঋণগ্রস্ততা যদি এটি এটি যদি মানুষের সাথে সম্পর্কিত হয় তাহলে এরকম এবং এই এরকম ঋণ সেটি যে কোনো অবস্থায় হোক না কেন সেটি ব্যাংকের বা ব্যক্তিগত কোনো ব্যক্তি মানুষের কাছ থেকে নেয়া যেভাবেই হোক না কেন this is the responsibility of the children to pay over the debts of their parents কিন্তু যদি এটা আল্লাহর ঋণের ব্যাপার হয় যে ঋণটা হচ্ছে আল্লাহর যেমন ধরুন তার উপর হজ ফরজ ছিল তিনি হজ করেননি তার উপর রোজা ফরজ ছিল তিনি রোজা করেননি ইত্যাদি কার যদি কোনো বিষয় থাকে ইফ ইট ইস দ্য ডেফট অফ আল্লাহ সুবাহানতালা তখন রসুলাম বলেছেন আবদুল্লাহ ইবিন আব্বাস আল্লাহ তিনি বর্ণনা করছেন যে দারিকুদ্দিন আহদি আল্লাহ রাহমহুল্লাহ তিনি হাদিসটি বর্ণনা করেছেন মান হাজ্জান আউ আও আন হুমা মা গরামান বয়সা ইয়াউমাল কিয়ামাতি মাআল আবরার যে ব্যক্তি তার পিতামাতার পক্ষ থেকে হজ সম্পাদন করে অথবা তাদের কোনো লোন থেকে গেলে ঋণ থেকে গেলে ঋণটি পরিশোধ করে ফেলে তাহলে কেয়ামতির দিন এই ব্যক্তি উত্থিত হবে নেককার সৎকর্মশীল লোকদের সাথে সৎকর্মশীল লোকদের সাথে এই লোকের মানে, কেমতের দিন সেই লোকটি উত্থিত হবে তো এই হচ্ছে প্রিয় দর্শক এই আলোচনা আগামী পর্বে ইনশাল্লাহ আমরা আলোচনা করব যে পিতামাতার এবং সন্তানরা পরস্পর পরস্পর জন্য দোয়া করবে এটির ইম্পর্টেন্স কি এটির গুরুত্ব কি আমরা আলোচনা করব কোন অবস্থায় পিতামাতাকে নিজেরা গালিগালাজ করা অথবা পিতামাতার জন্য গালিগালাজের কোনো কারণ নিজেরা হওয়া যাবে না তৃতীয়ত আমরা আলোচনা করব যে আমাদের বংশ আমাদের পরিচিতি ইত্যাদি যাতে আমাদের পিতামাতার সাথে আমরা জুড়ে দিই কোনো অবস্থায় যাতে অন্য কোনো কারোর সাথে আমরা জুড়ে না দেয় চতুর্থত হচ্ছে কোনো পিতামাতা যদি তারা শারীরিকভাবে অসামর্থ্য হয় অক্ষম হয় তাহলে তাদের পক্ষ থেকে সন্তানদের দায়িত্ব হবে হজ সম্পাদন করে দেয়া এবং তারপরে আলোচনা করব যে পিতামাতা যদি কোনো মান্যত করে থাকে তাহলে সেই মান্যতগুলো পূর্ণ করা এবং সর্বশেষ আমরা যে আলোচনা করব আগামী পর্বে ইনশাল্লাহ তা হচ্ছে যে পিতামাতার অবাধ্য হওয়া কোনো অবস্থায় যাবে না এবং কেউ যদি অবাধ্য হয় তাহলে দুনিয়া এবং আখরে তাদেরকে ভয়ঙ্কর শাস্তির মুখোমুখি হতে হবে এই আলোচনাগুলো প্রিয় দর্শক আমরা ইনশাল্লাহ আগামী পর্বে করব সেই আলোচনা ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে জয়েন করবেন সেই প্রত্যাশায় ওয়াহাদা মা আইন্দি আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহ